ইসলামের প্রাথমিক যুগে যখন রসুল্লাহাম ইসলামের দাওয়াত দিলেন রসুল্লাহাম ইসলামের দাওয়াত পেয়ে মানুষেরা প্রথম পর্যায়ে গোপনে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করলেন সে অবস্থায় ওই মক্কার কাফের মুশ্রিকরা এই ইসলামের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য তারা বিভিন্ন ফন্দি ফিকির কৌশল করল প্রথম পর্যায়ে তারা যে কৌশল করলো সেটি হলো এই যে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে এদের মধ্যে যারা দুর্বল গরিব এদেরকে ধরে পিটাও মারো নির্যাতন করো ইয়াসির রজি আল্লাহ তালকে ধরে নির্যাতন করলেন ইয়াসির স্ত্রীকে নির্যাতন করলেন তার ছেলে আম্মারকে নির্যাতন করলেন ইয়াসির রজি আল্লাহ আনুকে এমন নির্যাতন করলেন লোমহর্ষক ঘটনা ইয়াসির রজি আল্লাহ তালকে এর দুই পা দুই পায়ের মধ্যে রশি বাঁধা হলো আর এই দুই রশি দুই উটের মধ্যে বাধা হলো দুই উট দুই দিকে ছেড়ে দেওয়া হলো যা দুই উট দুই দিকে চলে যায় ইয়াসি রজদি মাঝখান থেকে ফেরে যাওয়ার অবস্থা রসুল বলছেন এই নির্যাতন দেখে রসুল বললেন সব্রন আল ইয়াসির সব্রন আল ইয়াসির সব্রন আল ইয়াসির ফাইন্না মাওইদা কুমুল জান্নাহ হে ইয়াসির ধৈর্য ধারণ করো হে ইয়াসির পরিবার ধৈর্য ধারণ করো ফাইন্না মাওইদা কুমুল জান্নাহ নিশ্চয় জন্য জান্নাত রেডি করে দিয়েছে ধৈর্যের পরীক্ষা নিবেন যুগে যুগে প্রত্যেকটা ইমানদার তারা এই ধৈর্যের পরীক্ষা দিয়ে আসছে এখন পর্যন্ত পরীক্ষা দিচ্ছে কেয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে ইমানদার হয়ে বেঁচে থাকবে তাদের জীবনে ধৈর্যের পরীক্ষা আসবেই আসবে ইয়াসির রসুল বললেন ধৈর্য ধারণ করো আল্লাহর ওয়াদা আছে তোমাকে জান্নাত দিবেন অতএব আমাদের জন্য জান্নাতের ওয়াদা আছে কিন্তু ধৈর্যের পরীক্ষা দিচ্ছে আল্লাহ সুমান সম্মানিত উপস্থিতি আপনাকে আমাকে ধৈর্য ধরতেই হবে এটাকে আল্লাহর পক্ষ থেকে বিপদ মনে করা যাবে না মনে করতে হবে যে এটা আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে বড় বড় বালা মুসিবত এসে আপনার সামনে উপস্থিত হবে এটা আপনার জন্য পরীক্ষা